ইবনু উমার আদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিন এক পেট খায় আর কাফির অথবা বলেছেন মুনাফিক রাবি বলেন এ দুটি শব্দের মধ্যে আমার সন্দেহ আছে যে বর্ণনাকারী কোনটি বলেছেন উবাদুল্লাহ বলেন সাত পেট খায় ইবনু বুকায়ের বলেন মালিক রহমতুল্লা আলাহি নাফি রহমতুল্লা আলাহি এ সূত্রে ইবনু উমর থেকে এবং তিনি নাবি সাল্লাহ সাল্লাম থেকে একই রকম হাদিস বর্ণনা করেছেন